তার চোখ বাধা হল বুটির প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ থ্যাতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হয়ে গেল জীব নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে মা মাগু চেঁচিয়ে উঠল সে পাঁচশো পঞ্চান্ন মার্কা আদো খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার বুক পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে জ্বলন্ত সিগারেটের স্পর্শ আমরা কথা বলবো চার্জ আমাদের ফেরাতে পারেনি কাদানে গ্যাস আমাদের ফেরাতে পারেনি রাইফেল আমাদের ফেরাতে পারেনি মেশিন গান আমাদের ফেরাতে পারেনি আমরা এসেছি আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো কৃষক তোমাদের পক্ষে যাবে না শ্রমিক তোমাদের পক্ষে যাবে না ছাত্র তোমাদের পক্ষে যাবে না সুন্দর তোমাদের পক্ষে যাবে না স্বপ্ন তোমাদের পক্ষে যাবে না তারা সকলেই কষ্টে আছে তারা সকলেই অনটনে আছে তারা সকলেই বিক্ষোভের হাত তুলেছে তোমাদের পক্ষে যাবে কুকুর তোমাদের পক্ষে যাবে সুবিধাভোগী তোমাদের পক্ষে যাবে বিত্তবান নেকড়েরা বৃক্ষ তোমাদের অভিশাপ দিচ্ছে শস্য তোমাদের অভিশাপ দিচ্ছে রক্ত তোমাদের অভিশাপ দিচ্ছে তোমাদের অভিশাপ দিচ্ছে পৃথিবীর সমস্ত শিশুরা লক্ষ্য মৃত্যু আমাদের ফেরাতে পারেনি আমরা এসেছি আমরা আমাদের শিক্ষাহীনতার কথা বলবো আমরা আমাদের চিকিৎসাহীনতার কথা বলবো আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলবো আমরা আমাদের ক্ষুধা ও মৃত্যুর কথা বলবো আমরা তেতুবীরের বাসের কেল্লা থেকে এসেছি আমরা সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি আমরা তেভাগার কৃষক নাচলের যোদ্ধা আমরা চটকলের শ্রমিক আমরা শাহজালালের সৈনিক আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ থেকে এসেছি কাঁধে স্ট্রেন কোমরে কার্তুজ হাতে উন্মুক্ত গ্রেনেড আমরা এসেছি